জীবনের সূর্যোদয়ে ডেকে যাই হাত বাড়িয়ে জীবনের সূর্যোদয়ে ডেকে যাই হাত বাড়িয়ে জীবনের সূর্যোদয়ে ডেকে যাই হাত বাড়িয়ে এসো এসো এসো বন্ধু সম্মুখেতে যাও এগিয়ে এসো এসো এসো বন্ধু সম্মুখেতে যাও এগিয়ে জীবনের সূর্যোদয়ে ডেকে যাই হাত বাড়িয়ে জীবনের সূর্যোদয় ডেকে যাই হাত বাড়ি এসো এসো এসো বন্ধু সম্মুখেতে যাবে গিয়ে এসো এসো এসো বন্ধু সম্মুখেতে যাবে গিয়ে ঝেড়ে ফেলো জীবনের দ্বিধা পাবে দয়া আল্লাহর যে নিশ্চয় ঝেড়ে ফেলো জীবনের দ্বিধা পাবে দয়া আল্লাহর যে নিষ্ঠা ঝেড়ে ফেল জীবনের দ্বিধা পাবে দয়া আল্লাহর যে নিষ্ঠা কাঙ্ক্ষিত মঞ্জিলে চলো সবাই মিলে কাঙ্ক্ষিত মঞ্জিলে চলো সবাই মিলে সাধনার সিঁড়ি যাও মারিয়ে জীবনের সূর্যোদয়ে ডেকে যাই হাত বাড়ি জীবনের সূর্যোদয় ডেকে যাই হাত বাড়ি এসো এসো এসো বন্ধু সম্মুখেতে যাও গি এসো এসো এসো বন্ধু সম্মুখেতে যাও গি পাড়ি দিতে হবে দুর্গম পথ সাথে নিয়ে আল্লাহরি রহমান পাড়ি দিতে হবে দুর্গম সাথে নিয়ে আল্লাহর রহম পাড়ি দিতে হবে দুর্গম সাথে নিয়ে আল্লাহর রহম জীবনকে যাও গড়ে কোরআনের সেই সুরে জীবনকে যাও গড়ে কোরআনের সেই সুরে ইমানের রঙে যাও রঙি জীবনের সূর্যোদয়ে ডেকে যাই হাত বাড়ি জীবনের সূর্যোদয়ে ডেকে যাই হাত বাড়ি এসো এসো এসো বন্ধু সম্মুখেতে যাও এগিয়ে এসো এসো এসো বন্ধু সম্মুখেতে যাও এগিয়ে জীবনের সূর্যোদয়ে ডেকে যাই হাত বাড়ি জীবনের সূর্যোদয়ে ডেকে যায় হাত বাড়ি এসো এসো এসো বন্ধু সম্মুখেতে যাও গিয়ে এসো এসো এসো বন্ধু সম্মুখেতে যাও গিয়ে এসো এসো এসো বন্ধু সম্মুখেতে যাও গিয়ে এসো এসো এসো বন্ধু সম্মুখেতে যাও গিয়ে